إلا القوم الخاسرون وقال سبحانه قال من يقنط من رحمة ربه إلا القوم الضالون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার উপরে ভরসা করতে শিখিয়েছেন তার উপরেই তাওয়াক্কুল করতে শিখিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র তাকেই ভয় করতে শিখিয়েছেন ভয় এবং আশা আকাঙ্ক্ষার মধ্যবর্তীতে যিনি আমাদের জন্য ইমানকে লিপিবদ্ধ করেছেন সেই আল্লাহরই প্রশংসা আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী প্রিয় রসুল প্রিয় ইমাম প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম বিভিন্ন দিকে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 হবে যেন মুসলিম ওর কথাবার্তায় মনে হবে যেন মুসলিম কিন্তু যে জিনিসটার বাস্তবায়ন না করলে ও মুসলিম থাকাটা ওর জন্য কষ্ট হয়ে যাবে ও মূর্তি পূজক হয়ে যাবে ও তাহিদ শূন্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে দিন শূন্য হয়ে যাবে বেদিন হয়ে যাবে সেই বিষয় যে আল্লাহ সুবহান তিনি মানুষকে তার স্বীয় অপরাধের কারণে পাকড়াও করবেন মানুষকে তার স্বীয় অপরাধের কারণে আল্লাহ সুবহান পাকড়াও করবেন তাকে শাস্তি দিবেন তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেন তার উপরে আজাব দিবেন তাকে গজব দিবেন কখনো কখনো তাকে আজাব গজব দিয়ে শেষ করে দিবেন এবং সর্বোচ্চ শাস্তি হিসাবে তাকে জাহান্নাম দান করবেন জাহান্নামে নিক্ষেপ করবেন এই বিষয় থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়া আল্লাহর শাস্তিকে আর সে ভয় করছে না আল্লাহর আজাবকে ভয় করছে না আল্লাহর গজবকে ভয় করছে না আল্লাহ যে রাগান্বিত হচ্ছেন সেটাকে ভয় করছে না আল্লাহ যে প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ গ্রহণ করবেন তার হুকুম না মানার কারণে তার নির্দেশিত পথে না চলার কারণে যে আল্লাহ তাআলা তার থেকে প্রতিশোধ নিবেন এই বিষয় থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করে নেওয়া একটা বিষয় খেয়াল রাখার মতো পৃথিবীতে সেই ব্যক্তি পাপ করতে পারে যে ব্যক্তি আল্লাহর আজাবকে ভয় পায় না সেই ব্যক্তি পাপের পথে একের পর এক বারবার নিমজ্জিত হতে পারে যে ব্যক্তি আল্লাহর শাস্তিকে ভয় করে না যে ব্যক্তি আল্লাহর কাছে জবাবদিহিকে ভয় করে না যে ব্যক্তি আল্লাহর প্রতিশোধ গ্রহণ করাকে ভয় করে না যে ব্যক্তি আল্লাহর জাহান্নামকে ভয় করে না সে ব্যক্তি পাপের পথে একের পর এক সে ধাবিত হতে পারে একই পাপ বারবার করছে যেমন জানি যারা জেনা করছে বারবার জেনা করছে কেন ও একবার প্রথমবার জেনা করে দেখেছে যে না সমস্যা তো হয়নি দ্বিতীয়বার আবার যাচ্ছে দেখছে এখনো সমস্যা হয়নি ভালোই লাগছে তৃতীয়বার আবার যাচ্ছে এক পর্যায়ে গিয়ে ও নিশ্চিন্ত হয়ে গিয়েছে না এই পথে কোনো সমস্যা নেই যে ব্যক্তি কবর পূজা করছে ও প্রথম প্রথম যখন যাচ্ছে ওর একটু ভালো লাগতে শুরু করেছে তারপরে দেখছে না কোনো সমস্যা নেই এরপরে সে আরেকটু বেশি দাবিত হচ্ছে তারপরে আরেকটু বেশি দাবিত হচ্ছে প্রথমে যেত বছরে একবার তারপরে যাচ্ছে মাসে একবার তারপরে যাচ্ছে সপ্তাহে একবার এখন তো নিয়মিত কবর পূজাকে ওর নিয়মিত অভ্যাসে পরিণত করে রেখেছে মাজার পূজাকে ওর নিয়মিত অভ্যাসে পরিণত করে রেখেছে কেন ও নিশ্চিন্ত হয়ে পড়েছে না এতে সমস্যা নেই এখানে আসলেই কল্যাণ এখানে আসলেই শান্তি এখানে আসলেই পাওয়া যায় এই জন্য কবর পূজা মাজার পূজা করে বেড়াচ্ছে যে ব্যক্তি পীর পূজা করছে প্রথম প্রথম সে একটা ভয় ভীতি নিয়ে যাচ্ছে পীরের মুড়িদের দেখবেন প্রথম যখন যাচ্ছে তখন একটা ভয় ভীতি নিয়ে যায় পরে আস্তে আস্তে তারা নিশ্চিন্ত হয়ে পড়ে ওই দিকে ধাবিত হয়ে পড়ে কেন দেখছে ওখানে গেলে কোনো সমস্যা হচ্ছে না বরং কিছু কিছু সুবিধা পাচ্ছে ঢিল পাচ্ছে নিশ্চিন্ত হয়ে পড়েছে এই অপরাধের প্রতি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে ব্যক্তি মাদক সেবন করছে একই অবস্থা যে জাদুটোনা করছে কুপুরি করছে তাও একই অবস্থা অবস্থাটা কি আল্লাহর আজাব থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করে নিয়েছে না আমার উপর আল্লাহর আজাব কত আসবে না না আমার কোনো সমস্যা নেই আল্লাহ যে তাকে পাকড়াও করতে পারেন এই বিষয়টা সে আমুল ভুলেই গিয়েছে ও জানেই না ওর খবরই নেই যে ব্যক্তি দুর্নীতি করছে তার একই অবস্থা যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করছে অত্যাচার করছে তার একই অবস্থা বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহর ভয় তার মন থেকে চলে গিয়েছে আল্লাহর ভয় তার মন থেকে চলে গিয়েছে আল্লাহর কিসের ভয় আল্লাহ আমাকে যে কোনো মুহূর্তে পাকড়াও করবেন স্টপ করে দিবেন যে কোনো মুহূর্তে স্টপ করে দিবেন যে কোনো মুহূর্তে আমার উপর আল্লাহর আজাব চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আমার উপর আল্লাহর গজব চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আমি যে কোনো মুহূর্তে আমি কল্যাণ থেকে বিরত থাকতে পারি কল্যাণ শূন্য হয়ে যেতে পারি আমার উপরে আল্লাহ তালা জাহান্নামকে একদম নিবদ্ধ করে দিতে পারেন নামকে আমার উপরে ফরজ ওয়াজিব করে দিতে পারেন যে জাহান্নাম তার জন্য একেবারে নির্দিষ্ট হয়ে গেল এই ভয় থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করছে আমাদের সমাজের দিকে একটু তাকান তাকালে এই বিষয়টা বুঝতে পারবেন তাকালেই বোঝা যাবে এই বিষয়টা শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জন মানুষ আল্লাহর আজাব তাদের অন্তর থেকে চলেই গিয়েছে মাঝে মাঝে যখন আবহাওয়া অফিসগুলো বলছে যে উপকূলীয় ওই অঞ্চল দিয়ে এত মাইল এত কিলোমিটার বেগে ঝড় আসছে তখন সবার মধ্যে একটুখানি ভয় ভীতি দেখা যায় রাষ্ট্রের যারা মালিকরা আছেন তারা তখন টেলিভিশনে ঘোষণা করে দিতে বলেন যে যে ধর্মের অনুসারী আছো সেই ধর্মের অনুসারীরা তারা তাদের স্রোতটাকে ডাকতে থাকো টেলিভিশনে যে সমস্ত নারীরা উলঙ্গ অবস্থায় সারা জীবন আমাদের সামনে আসে সেই দিন সাথে সাথে মাথায় কাপড় দিয়ে কি সুন্দর করে কোরআনের কথা বলতে থাকে আদিসের কথা বলতে থাকে একটু পরে যখন বলে যে না এটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে মিয়ানমারের দিকে চলে গিয়েছে ওর সাথে সাথে কাপড় চোপড় খুলে মানুষকে বলতে থাকে হ্যাঁ আমাদের উপর থেকে প্রাকৃতিক দুর্যোগ চলে গিয়েছে আমরা এখন নিশ্চিন্ত মাঝি মাল্লা তোমরা যে যেভাবে আছো সেইভাবে চলতে থাকো ওদিক দিয়ে লাগিয়ে দেয় গানের সংযোগ ওদিক দিয়ে লাগিয়ে দেয় সিনেমার সংযোগ আংশিক সময়ের জন্য এই অবস্থাটা ঘটছে আংশিক সময়ের জন্য যে ছেলেটির বাপ এই মুহূর্তে মারা যাচ্ছে কবরে দাফন কাফন করার আগ পর্যন্ত ওর মনের ভিতরে একটু ভয়ভীতি থাকে যখনই ওখানে দিয়ে আসলো তারপরে ব্যাস শেষ কেন যে অসুস্থ হচ্ছে হাসপাতালে কাতলাচ্ছে যতক্ষণ অসুস্থ আছে ততক্ষণ পর্যন্ত একটুখানি আল্লাহর প্রতি সে আশাবাদী হয়ে ওঠে একটুখানি ভয় ভীতি হায় যদি মরে যায় তাহলে এখন কি হবে তাও কি হবে এই বিষয়টার ভয় এমনটা নয় যে আমি মরে গেলে আমার কি হবে তার চিন্তা হচ্ছে আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চার কি হবে এই সম্পদগুলো কি হবে ওইটা তো অপূর্ণ রেখে আসলাম বাড়িটা পূর্ণাঙ্গ করতে পারলাম না ওইটা পূর্ণাঙ্গ হলো না ওই বিচারটা পুরো ফাইনাল হলো না সন্তানটাকে এই করতে পারলাম না সেই করতে পারলাম এই ভয় করছে ও যে সামনের দিকে যাচ্ছে মরতে যাচ্ছে ওর যে আজাবের জন্য অপেক্ষা করছে এই ভয়টা ওর নেই এই ধরনের এ তো মাত্র কয়েকটা বিষয় এই ধরনের সবগুলো বিষয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত যুবক কেন আল্লাহর পথ থেকে সরে যাচ্ছে ও চিন্তা করছে আমি এখন তারুণ্যের মধ্যে আছি রক্ত টকবক করছে আমার পরোয়া কিসের ও হেঁটে চলে বেড়াচ্ছে যা ইচ্ছা তাই করছে আল্লাহর ভয় এই জাতির থেকে উঠে গিয়েছে মৌলবীগুলোর কারণে এই মৌলবীগুলো মানুষের কাছে মানুষের কাছে বলতে পারেনি যে আল্লাহর ভয়টা কেমন হওয়া উচিত কি কি কারণে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহর ভয় যে আল্লাহ তালা যে কোনো সময় যে কোনো সময় তার আজাব চলে আসতে পারে আজাব আল্লাহ সাদিদ আল্লাহর আজাব হচ্ছে অত্যন্ত কঠিন এবং আল্লাহর পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন ইন্না বাদশাহ রব্বিকালা সাদিদ তোমার রব হচ্ছেন শক্ত কঠিন বাদশা ইন্না আল্লাহ আজিজুল তোমার রবের তোমার রব আল্লাহ কঠিন ভাবে প্রতিশোধ গ্রহণ করে থাকেন এবং তিনি যে প্রতিশোধ গ্রহণ করেন সেই প্রতিশোধের নমুনা পৃথিবীবাসী আর দেখে না এমন কঠিন নমুনা তিনি নমুনায় তিনি প্রতিশোধ গ্রহণ করে থাকেন যেই জাতির উপরে তিনি প্রতিশোধ গ্রহণ করেন সেই জাতি পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে যায় আপনি সুরা হাক্কা পড়েন সুরা মারিচ পড়েন কৌমে হাত কৌমে সামুদ কৌমে সালেহ এই সমস্ত জাতিগুলোর কথা আল্লাহ সুবাহ কবে নোট কোরআনুল কারিমে তুলে ধরেছেন যদি আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে এই বিষয়গুলোকে তুলে না ধরতেন আমরা কোনোদিন জানতাম না সেই ইতিহাস গুলো আল্লাহ আকবর প্রত্যেকটা জাতি সেই সমকালীন সময়ে সবচাইতে বেশি ক্ষমতার অধিকারী ছিল সবচাইতে বেশি শৈল্পিক জ্ঞান তাদের ছিল সবচাইতে বেশি শক্তি বুদ্ধিমত্তা তাদের ছিল কিন্তু আল্লাহর আজাব থেকে নিশ্চিন্ত হয়ে যাওয়ার কারণে একটা পর্যায়ে তাদেরকে এমনভাবে আজাব গ্রাস করে নিল যে পৃথিবীর ইতিহাস থেকে তারা নিশ্চিন্ন হয়ে গেল ওদের নজির আর পৃথিবীবাসী খুঁজেই পায়নি খুঁজেই পায়নি দেখাই যায়নি রাতের আধারে ঘুমিয়ে আছে আল্লাহ সুলহানা পাহাড়কে আদেশ করেছেন পাহাড়কে উঠিয়ে নেওয়া হয়েছে অনেক উপরে মহাশূন্যে উঠিয়ে নেওয়া হয়েছে ওখান থেকে উল্টিয়ে পাহাড়কে ছেড়ে দেওয়া হয়েছে মানুষগুলো নিচে পাহাড়গুলো উপরে নিচে মাটি মাঝখানে মানুষ উপরে পাহাড় চাপা দিয়ে শেষ হয়ে গিয়েছে কিচ্ছু খুঁজে পাওয়া যায় এখন এই যে মাঝে মাঝে প্রত্নতত্ত্ববিদরা মাঝে মাঝে এক একটা হাড় খুঁজে খুঁজে বের করে পরীক্ষা করে বলছেন এটা হচ্ছে আট হাজার বছর আগের এটা হচ্ছে সাত হাজার বছর আগের সেই সমস্ত হাড় অসংখ্য হাড় দেখা যাচ্ছে এক একটা মানুষকে খুঁজে খুঁজে বের করছে হাড্ডি গুলো খুঁজে খুঁজে বের করে দেখছে যে একটা মানুষ কোনটা পঞ্চাশ ফুট কোনটা ষাট ফুট লম্বা হচ্ছে সেই সমস্ত জাতি যারা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল কাজ কাম করছে এমন অবস্থায় এমন এক আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে ওই আওয়াজের কারণে আওয়াজ আর সহ্য করতে না পারে ওইখানেই তারা মারা গেল আল্লাহ আকবর সুরা পড়বেন আল্লাহর এই আজাবের কথা শুধুমাত্র আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল এবং তাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছিল কারণ প্রত্যেক নাবিকে আল্লাহ সুহান তালা ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদবাহী করে পাঠিয়েছিলেন সুসংবাদদাতা তারা সুসংবাদ দিয়েছে ছেড়ে দাও ওই পাপের পথ চলে আসো সুশীতল ছায়ার নিচে এই সুসংবাদ তারা দিয়েছিলেন আর ভয় ভীতি প্রদর্শন করেছিলেন তারা প্রত্যেক নবী প্রত্যেক জাতিকে ভয় ভীতি প্রদর্শন করেছিলেন ভয় ভীতি দেখিয়েছিলেন ভীতি দেখিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আল্লাহর গজব থেকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন এবং আল্লাহর বিরোধী আল্লাহ বিরোধী কাজ থেকে তাদেরকে বিরত রাখতে চেষ্টা করেছিলেন যারাই এর বিপরীতমুখী কাজ করেছে আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে শেষ করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন আমরা এই তো দেখতে পাচ্ছি গত বছরের কাহিনী পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি সবচাইতে বেশি যারা ক্ষমতাধর টেকনোলজির দিক দিয়ে মাত্র কয়েকটা ভূমিকম্প কয়েকটা ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে তাদের শৈল্পিক অবস্থা টেকনোলজি ভেঙে চড়ে খান খান হয়ে গেল তাদের ইতিহাসে এত বড় ভয়াবহ ভয়াবহ এত বড় ভয়াবহ অ্যাক্সিডেন্ট তাদের ইতিহাসে কোনোদিন হয়নি জাপানের অবস্থা গত বছর আমরা তাই দেখতে পেলাম এবং তাদের বক্তব্য যে যেই ক্ষতি হয়ে গিয়েছে আগামী পঞ্চাশ বছরে আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো না আল্লাহ আকবর অথচ পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে সবচাইতে বেশি টেকনোলজির দিক দিয়ে তারা অগ্রসর অর্থবিত্তের দিক দিয়ে তারা অগ্রসর পরিশ্রমের দিক দিয়ে তারা অগ্রসর সভ্য জাতি হিসাবে তারা অগ্রসর সবকিছুই তারা কিন্তু শেষ হয়ে গেল চিত্রগুলো কি আসলো আল্লাহ আকবর সকালবেলায় উঠে দোকানে কাজ করছে অফিসে কাজ করছে আর একটার পর একটা ভূকম্পন আসতেছে বিল্ডিং গুলো তৈরি করেছে ভূমিকম্প প্রতিরোধক অথচ সেই বিল্ডিং এ ভূমিকম্প পড়ে শেষ হয়ে যাবে প্রমোদ তরি তিরিশ কিলোমিটার দূর থেকে উড়িয়ে এনে একে দশতলা ছাদের উপর একটা নৌকা একটা লঞ্চ একটা স্টিমার এসে পড়ে আছে দশতলা বিল্ডিং এর ছাদের উপর তিরিশ কিলোমিটার দূর থেকে চলে আসে আল্লাহ সে চিত্র শেষ হয়ে গেল হতবাক হয়ে তারা তাকিয়ে তাকিয়ে দেখেছেন আল্লাহ সুবাহ বলছেন তারা কি নিশ্চিন্ত হয়ে গিয়েছে যে দিনের বেলায় তারা খেল তামাশায় লিপ্ত থাকবে আর দিনের বেলায় কাজ কর্মের মধ্যে তারা লিপ্ত থাকবে আর আল্লাহর আজাব এসে তাদেরকে ধ্বংস করে দিবে না এই যে তাই অবস্থা দেখা গেল সে অবস্থায় দেখা গেল তার একটু আগে আমরা তাকাই সুনামি আসলো সারা পৃথিবীতে একটা ডাক ছেড়ে গেল প্রায় আড়াই লক্ষ মানুষ মৃত্যুবরণ করলো সুনামি অনেকগুলো পরিবার নিশ্চিন্ন হয়ে গিয়েছে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন অনেকগুলো পরিবার শেষ হয়ে গেল তার আরেকটু আগে তাকাই উনিশশো নব্বই একানব্বই সালে আমাদের দেশে যে জলোচ্ছ্বাস আসলো আপনারা দেখছেন সেটা নব্বই একানব্বই সালে স্কুলীয় অঞ্চলে চট্টগ্রাম কক্সবাজার হাতিয়া সন্দ্বীপে দুই লাখের মতো মানুষ এক রাতে এক রাতে আমার চাচাতো বোন বোনটা এখনো বেঁচে আছে ওনার হাজবেন্ডের পোস্টিং ছিল ওখানে কক্সবাজারে ওইখানে ছিল তার পোস্টিং নিচের তালায় তিনি ছিলেন পানি এমন চাপ দিয়েছে পানি যখন আসতেছে বেরোয় চলে এসে পানি এমন চাপ দিয়েছে একেবারে উপরে উঠে চারতলা ছাদের উপরে গিয়ে পড়ে আছে একদম উপরে চারতলা ছাদের উপরে তাকে ফেলে দিয়েছে চারতলা ছাদের উপরে গিয়ে পড়ে আছে একদিন পুরা অজ্ঞান অবস্থা করেছিল তার পাশে কত লাশ দুই লাখের মতো মানুষ মারা গেল তাদের জন্য সাহায্যের আবেদন করছে সিনেমা করে তাদের জন্য সাহায্যের আবেদন করছে গান বাধ্য করে এরপরে এই ধরনের একটার পর একটা আসতেছে আল্লাহর আজাব এবং গজব নিশ্চিন্ন হয়ে যাচ্ছে একটা এলাকার মানুষ একটা সম্প্রদায় নিশ্চিন্ন হয়ে যাচ্ছে অথচ তার পরপরই বলছে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল এখন দুর্যোগ মোকাবেলা করতে হবে দুর্যোগ মোকাবেলা করার জন্য যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন আল্লাহর আজাবের মোকাবেলা করে দুর্যোগ মোকাবেলা কেন নিশ্চিন্ত হয়ে গিয়েছে তারা ও জানেই না যে এটা আল্লাহর আজাব ও জানেই না যে এটা আল্লাহর গজব ও শুধুমাত্র জানে ফজিলতের কথা যে আল্লাহ হচ্ছেন দয়াময় আল্লাহ দয়াময় আল্লাহ করুণা করেন এ আল্লাহ করুণা করেন করুণা করেন দয়াময় দয়াময় জানতে জানতে ও ভুলেই গিয়েছে যে আল্লাহ আজাবও দেন আল্লাহ আজাবও দেন এবং এই আজাবের মধ্যে শুধুমাত্র অপরাধীরাই যে থাকে এমনটা নয় এই আজাব মুমিনের উপরেও পড়ে যায় ওটা ভুলেই গিয়েছে বেমালুম ভুলে গিয়েছে ভুলার কারণে একটার পর একটা আজাব আসছে আর আজাব দ্বিগুণ হচ্ছে আজাব বেড়েই যাচ্ছে বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে আল্লাহর আজাব থেকে নিজেকে নিশ্চিন্ত মনে করা যে আমি মুক্ত আছি আমি মুক্ত আছি প্রশ্ন আসতে পারে যে কাফের মুশ্রিকরা পৃথিবীতে এত এত এত এত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে কেন ওদের কিছু হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম এ বিষয়ে বলছেন যেটা হচ্ছে তুমি যদি কাউকে দেখো সে সে অপরাধের মধ্যে জড়িত রয়েছে আর তার কোনো ক্ষতি হচ্ছে না বরং সে অগ্রসরই হয়ে চলছে তুমি মনে রেখো যে আল্লাহ তালা তাকে ঢিল দিয়ে গেছেন হঠাৎ করে তাকে পাকড়াও করবেন এরপরে আর তার ছুটার মতো কোনো অবস্থান থাকবে না দুনিয়াতে যদি সে পাকড়াওয়ের সীমা না পড়ে আখেরাতে অবশ্যই সে পাকড়াও হবে অবশ্যই তাকে নামের আগুনে আল্লাহ তালা জ্বালাবেন হচ্ছে নিশ্চিন্ত হয়ে যাওয়া আল্লাহর ভয় থেকে আল্লাহর আজাদ থেকে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর গজব থেকে এই নিশ্চিন্ত হয়ে যাওয়াটা হচ্ছে মূর্তি পূজকদের আলামত মূর্তি পূজকদের আলামত এই উন্মাত মূর্তি পূজক হয়ে যাবে যদি আল্লাহর পাকড়াও থেকে নিজেকে পরিপূর্ণভাবে নিরাপদ মনে করে নেয় এই নিরাপদ মনে করার কারণে দেখছেন না আমাদের চিত্রগুলো এখন একটা লোককেও এই সমাজে দেখে মনে হয় না যে এই লোকটা জান্নাতে যাওয়ার মানুষ দেখে মনেই হয় না যে লোকটা মুসলিম হওয়ার মতো মানুষ মুসলিম হয়েছে বা এই লোকটা জান্নাতে যাবে বা এই কল্যাণের পথে আছে হলো একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আবার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হচ্ছে মূর্তি পূজকদের আলামত খালি আজাবের ভয় করছেন আজাবের ভয় করছেন আজাবের ভয় করে আত্মহত্যা করে মরে যাবে আজাবের ভয় করে নিজেকে চিন্তা করছে যে আল্লাহ এত আজাদ দিবেন আমি তো অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ কি আমাকে মাফ করবেন মনে হয় আমার মাফ নেই এই মনে করে আল্লাহ এবাদত থেকে নিজেকে সরিয়ে রাখছে আল্লাহ দিন থেকে নিজেকে সরিয়ে রাখছে নিজেকে নিরাশ করে ফেলছে এই নিরাশ হয়ে যাওয়াটা হচ্ছে মূর্তি পূজকদের নিরাশ হয়ে যাওয়া তুমি যতই অপরাধ করো না কেন আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না তবা করে আল্লাহর পথের দিকে ফিরে চলে আসো আল্লাহ তারা তোমাকে রহমত দিয়ে ডেকে নেবেন রহমত দিয়ে আল্লাহ তারা তোমাকে ডেকে নেবেন যত অপরাধই করো না কেন তবার কারণে অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন একদম ক্ষমা করে দেন যেমন অপরাধ হোক না কেন হারাম অপরাধগুলো হোক মূর্তি পূজার অপরাধ হোক কবর মাজার পূজার অপরাধ হোক জীবদ্দশা যদি তবা করে ফিরে চলে আসে আর যদি সেই পথে পানা বাড়ায় আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার অতীতের অপরাধগুলোকে আল্লাহ তালা সোয়াব দিয়ে আজর দিয়ে পরিবর্তন করে দিবেন একদম পরিবর্তন করে দিবেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আবার আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা যাবে না এই দুইটার মাঝখানে হচ্ছে ইমান এই দুইটার মাঝখানে হচ্ছে মুমিনের জীবন আল্লাহকে ভয়ও করবে আবার আল্লাহর কাছে আশাও করবে ভয়ও করবে আশাও করবে আশাও পোষণ করবে যে আল্লাহ আমাকে রিজিক দিবেন আজকে কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহকে আল্লাহ তালা আমাকে এর বদলে যা যা দান করবেন পুরস্কার দান করবেন আজকে আমার এই অবস্থা হচ্ছে কিন্তু এর অবস্থা থাকবেন আল্লাহ ইনশাল্লাহ বদলে দিবেন বদলে দিবেন নিরাশ হয়ে যাওয়া হচ্ছে মূর্তি পূজকদের আলামত আবার নিজেকে আজাব গজব থেকে নিরাপদ মনে করাটাও হচ্ছে মূর্তি পূজকদের আলামত মূর্তি পূজক হয়ে যাবে আল্লাহ সুবাহ সূরা আরাফের নিরানব্বই নম্বর আয়াতে এই বিষয়টাকে তুলে ধরেছেন সাতানব্বই আটানব্বই নিরানব্বই এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন لو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি জনপদবাসীরা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে তার জীবনটাকে পরিচালনা করে আল্লাহ ওয়াদা করছেন আকাশ এবং জমিনের বরকতে সবগুলো দরজাকে খুলে দিবেন শুধু কল্যাণ আর কল্যাণ আসতে থাকবে যদি ইমান আনে আর আল্লাহকে ভয় করে জীবনটাকে পরিচালনা করে বলা কিনকার যাবো কিন্তু জনপদবাসীরা খালি মিথ্যাই প্রতিপন্ন করে কোথায় ইমান আনবে আল্লাহকে মিথ্যা বলে কোথায় ইমান আনবে আল্লাহকে অস্বীকার করে কোথায় ইমান আনবে আল্লাহর কিতাবকে অস্বীকার করে কোথায় ইমান আনবে রসুলকে অস্বীকার করে কোথায় ইমান আনবে তাকদিরকে অস্বীকার করে কোথায় ইমান আনবে আখেরাতের বিচারকে তারা অস্বীকার করে কোথায় ইমান আনবে আল্লাহর আজাব গজবকে তারা অস্বীকার করে ইমান আনবে কোথেকে ওলা কিনকার যাবো তারা মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ দিনকে আল্লাহকে রসুলকে আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করছে আল্লাহ বলছেন বিমা কানু তারা যে কাজটি করছে যে কাজটি তারা করে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন তাদেরকে আল্লাহ তালা পাকড়াও করবেন যে কাজটি তারা করছে যে কাজটি তারা করে তাদের কাজটা কি আল্লাহ দিনকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহ রসুলকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করা ইমানের বিষয়গুলিকে মিথ্যা প্রতিপন্ন করা আল্লাহ সুবহানাহু ও তাআলা বলছেন যারা আল্লাহ দিনকে অস্বীকার করছে যারা আল্লাহ দিনকে মিথ্যা প্রতিপন্ন করছে যারা ইমানকে বর্জন করছে যারা কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করছে তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে দিনের বেলায় তারা যে তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকবে আইয়াতিয়াহুম্বাসুনা না নাইমুন যারা তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকবে আর আল্লাহর আজাব এসে ওদেরকে নিশ্চিন্ন করে দিবে না আল্লাহর আজাব এসে ওদেরকে পাকড়াও করবে না এই ব্যাপারে কি তারা একদম নিরাপদ ওরা যে আজকে মিথ্যা প্রতিপন্ন করছে আমার দিনকে আমার নাবিকে আমাকে আমার কিতাবকে ওরা যে আজকে মিথ্যা প্রতিপন্ন করছে ওরা কি আমার আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে ওরা রাতের বেলায় ঘুমিয়ে থাকবে আর আজাব দিয়ে ওদেরকে একেবারে ধ্বংস করে দিব না এই নিরাপত্তা ওদেরকে কে দিল এত নিরাপত্তা ওরা কোথেকে পেল আল্লাহ সুবাহ পরের আয়তে বলছেন এই জনপদবাসীরা তারা দিনের বেলায় খেল তামাশায় লিপ্ত থাকবে আনন্দ উন্মাদনায় তারা লিপ্ত থাকবে আর তাদেরকে আজাব এসে শেষ করে দিবে না এই ব্যাপারেও কি তারা নিরাপদ যে ও খেল তামাশায় চলতেই থাকবে চলতেই থাকবে আর ওর মৃত্যু আসবে না ও খেল তামাশার মধ্যে লিপ্ত থাকবে আর ওর মৃত্যু আসবে না আমাদের এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন আজীবন মদ খেয়েছে শেষ পর্যন্ত হারামগেটে একটা মদের বারে সে বাটিতে করে মদ খাওয়া অবস্থায় এইভাবে মদের মধ্যে চুমুক দিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউতে সে তার রুটাকে কপ করে নিয়েছে মদের বারে মদের ভিতরে মশা ঢুকিয়ে দিয়ে বরণ করছে মদ খেতে কত মানুষ কবর পূজারত অবস্থায় মৃত্যুবরণ করছে মালাকুল মামত ওকে ওখান থেকে ওর রুটাকে কষ্ট করে নিচ্ছে কত মানুষ মানুষকে মারতে গিয়ে নিজে মৃত্যুবরণ করছে কত মানুষ জুলুম অত্যাচার করতে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করছে আল্লাহ আকবর আল্লাহ সুহান তারা বলছেন ও খেল তামাশায় লিপ্ত থাকবে ও অপরাধের মধ্যে লিপ্ত থাকবে দিনের বেলায় আর ওকে আল্লাহর আজাব এসে গ্রাস করে নিবে না এই ব্যাপারে ওকে নিরাপত্তা কে দিল ও কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে দিনের বেলায় আজাব আসবে না রাতের বেলায় আজাব আসবে না আল্লাহ সুবহান বলছেন মাকরাল্লাহ ফালা ইয়ামানু ইল্লাল খাসিরুন আল্লাহ বলছেন তারা কি আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ব্যাপারে একদম নিশ্চিন্ত নির্ভীক হয়ে পড়েছে ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল খাসিরুন মনে রেখো শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জাতি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ আল্লাহর আজাব থেকে নিজেকে নিরাপদ মনে করে না যার কপালে ক্ষতিগ্রস্ততা রয়েছে যার কপালে নিশ্চিত একদম নিশ্চিত ব্যর্থতা রয়েছে যার কপালে আজাব এবং গজব নিশ্চিত রয়েছে শুধুমাত্র সেই আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করে সে ছাড়া আর কেউ নিজেকে নিরাপদ মনে করে কেউ নিজেকে নিরাপদ মনে করে না শুধুমাত্র তাই এটা হচ্ছে ইমানের একটা সৌন্দর্য এটা হচ্ছে ইমানের একটা আর ইমানের একটা শাখা এটা হচ্ছে ইমানের বাস্তবায়নের একটা দিক এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের একটা দিক যে সবসময় সে আল্লাহকে ভয় করে চলবে পাশাপাশি আল্লাহ বলছেন হে যারা নিজের জুলুম নফসের উপরে জুলুম অত্যাচার করে কবর পূজা মাজার পূজা ইবাদত করেছো মানুষকে অত্যাচার করেছো জুলুম নির্যাতন করেছো মানুষের উপরে লা তাকনাতু আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ সব অপরাধকে মার্জনা করবেন ইন্নাহু গাফুর রাহিম তিনি হচ্ছেন ক্ষমাকারী একজন দয়াময় ব্যক্তি দয়াময় সত্তা তিনি ক্ষমা করেন কিন্তু এটা কখন হতে হবে মৃত্যুর আগে মৃত্যুর আগে মৃত্যুর আগে তওবা করবে না আর ক্ষমা পাবে এটা হতে পারে না তো এটা হতে হবে অবশ্যই মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে এটা হতে হবে যেমন অপরাধী হোক না কেন যেমন অপরাধী হোক না কেন মূর্তি পূজার অপরাধকে আল্লাহ সুহান ও তালা তবার মাধ্যমে ক্ষমা করে দেন আল্লাহ সুহান ও তালা বলছেন কালা রহমাতি রব্বিহি ইব্রাহিম আলাই সালাতামের একটা বক্তব্য আল্লাহ তালা সুরা হিজিরের ছাপ্পান্ন নম্বর আয়াতে তুলে ধরেছেন যে ইব্রাহিম আলাই সালাতু সালাম তিনি বলছেন আল্লাহর রহমত থেকে তারাই শুধুমাত্র নিশ্চিন্ত হয়ে যায় আল্লাহর রহমত থেকে তারাই শুধুমাত্র নিজেদেরকে দূরে রাখে নিজেদেরকে দূরত্বে অবস্থান করায় শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই যারা নিশ্চিতভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছে পথভ্রষ্ট কমরাই শুধুমাত্র আল্লাহ রহমত থেকে নিজেকে বিরত রাখে নিজেকে মনে করে যে আমি আল্লাহ রহমত পাবো না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইবনা আব্বাস রাজি আল্লাহ আনু বলছেন যে আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বড় বড় অপরাধ সম্পর্কে বড় বড় গুণা সম্পর্কে বড় বড় গুণা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বড় বড় গুণাগুলো কি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সবচাইতে বড় অপরাধ হচ্ছে আশির কুবিল্লা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা দুই নম্বর বড় অপরাধ হচ্ছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আল্লাহর দয়া থেকে আল্লাহর করুণা থেকে নিরাশ হয়ে যাওয়া নিরাশায় জীবন যাপন করছে যারা আত্মহত্যা করে তারা নিরাশ হয়ে যাচ্ছে চর্চা যারা করে নিরাশার কারণে তাদের এই অবস্থা সংগঠিত হচ্ছে আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাওয়া এটা হচ্ছে বড় অপরাধের মধ্যে হতে একটি অপরাধ ওয়াল আবনু মিন মাকরিল্লাহ এবং আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা এটা বড় অপরাধের মধ্যে হতে একটি অপরাধ বড় বড় কাবিরা গুণাগুলোর মধ্যে হতে একটি অপরাধ ওই অপরাধটা অবস্থানের দিক দিয়ে শির্কের কাছাকাছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সবচাইতে বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ওয়াল আমনু মিন মাকিরিল্লাহ এবং আল্লাহর পাকড়াও থেকে নিজেকে নিরাপদ মনে করা ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া ওয়াল ইয়াসু মির রাহিল্লাহ এবং আল্লাহর করুণা থেকে নিজেকে বঞ্চিত মনে করা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাওয়া আল্লাহর করুণা থেকে নিজেকে বঞ্চিত মনে করা এগুলো হচ্ছে বড় বড় অপরাধের অন্তর্ভুক্ত শিরকে জাতীয় অপরাধের অন্তর্ভুক্ত আল্লাহর রহমত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা এই চিন্তা করাটা হচ্ছে সত্যিকার অর্থে পথভ্রষ্ট জাতির কার্যক্রম পথভ্রষ্ট জাতিরা এই কাজটি করে থাকে তারাই শুধুমাত্র আল্লাহর দয়া থেকে নিজেকে একদম নিরাশ করে থাকে নিরাশ মনে নিরাশার মধ্যে তাদের জীবন চলতে থাকে আপনি আজকে অসুস্থ নিরাশ হয়েছেন না আপনার আজকে ব্যবসায় লস হয়ে যাচ্ছে নিরাশ হতে যেন না সন্তান পাচ্ছেন না নিরাশ হতে যেন না আপনি কল্যাণ পাচ্ছেন না নিরাশ হতে যেন না আল্লাহ দয়ার উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে চলতে থাকেন ইনশাআল্লাহ কল্যাণ আপনার পর্যন্ত পৌঁছাবে মনে রাখবেন যদি নিরাশ হয়ে যান যদি শুধুমাত্র নিরাশ হয়ে যান আপনি অকল্যাণমূলক জাতি যেই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ এসেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ এসেছে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যান এক্ষেত্রে আলেম ওলামারা বলছেন যে ভয় ভীতি কাকে দেখাবো আর আশা আকাঙ্ক্ষা কার সামনে উপস্থাপন করব। ভয় ভীতি দেখাতে হবে হচ্ছে অপরাধীদেরকে আর আশা আকাঙ্ক্ষা মানুষের কাছে উপস্থাপন করতে হবে যারা নিরাশ হয়ে গিয়েছে হসপিটালের বেডে শুয়ে আছে তিন মাস যাবৎ নিরাশ হয়ে গিয়েছে জীবন থেকে বলছে বারবার আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমাকে নিয়ে গেলেই মনে হয় বাঁচি সন্তানগুলো বাবা মার উপরে অত্যাচার করছে আল্লাহর কাছে বলছে আল্লাহ মৃত্যু কি আর আসবে না মৃত্যু কি আর আসবে না তখন তাকে আল্লাহর আশার বাণী তাকে শোনাতে হবে অসুস্থ অবস্থায় পড়ে আছে বিভিন্ন ধরনের বড় বড় অসুখ বড় বড় অসুখ হয়ে পড়ে আছে সেই অবস্থায় মাথায় হাত বুলিয়ে তার কাছে আল্লাহর আশার বাণী তাকে শোনাতে হবে সে অবস্থায় যদি তার কাছে গিয়ে ভীতি প্রদর্শন করেন ও ভয়ে মরেই যাবে শেষ হয়ে যাবে ও তো নিরাশ হয়ে গিয়েছে ওর নিরাশা আরো বাড়বে আরো বাড়বে ওর নিরাশা এবং ভয়ে ও ওইখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে আবার যেই লোকটা নিজেকে আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ মনে করছে তার কাছে গিয়ে আপনি শুধু দয়ার ফজিলত বর্ণনা করতে থাকবেন শুধু ফজিলত শুধু ফজিলত ও অপরাধের দিকে আরো বাড়তেই থাকবে আরো বাড়তেই থাকবে যে জান্নাত তো আমার জন্য আছে আল্লাহর কত দয়া কত দয়া আলেমুল আমরা এখন বক্তব্য দেওয়া শুরু করেছে ওই দিন একজন আলেমের বক্তব্য শুনছিলাম যে কেয়ামতের দিন যখন কেয়ামত সংগঠিত হবে জাহান নামে যখন আল্লাহ তালা মানুষকে দেওয়া শুরু করবেন জাহান নামে যেতে যেতে একটা পর্যায়ে জাহান নামকে আল্লাহ সুহান মিটিয়ে দিবেন সব মানুষ জান্নাতে প্রবেশ করবে বলেন সুহান আল্লাহ কেউ আর জাহান নামে থাকবে না আল্লাহর এত দয়া আল্লাহর এত দয়া এত দয়া আল্লাহ দয়া করতে করতে শেষ পর্যন্ত জান্নাম শেষ হয়ে যাবে সবাই জান্নাতে প্রবেশ করবে এই কাপের মুশিকরা বলছে হ্যাঁ ওরাও এক পর্যায়ে জান্নাতে প্রবেশ করবে এই ফজিলত দেখিয়ে দেখিয়ে জাতিকে শেষ করে দিচ্ছে শুধু ফজিলত শুনবেন আর শেষ হয়ে যাচ্ছে জি না এমনটা করা যাবে না আল্লাহর ভয় দেখাতে হবে অপরাধীদেরকে যে তুমি যে করছো এই মুহূর্তে তোমার হৃদয়টা স্টপ হয়ে যেতে পারে এই মুহূর্তে তুমি ফেল করতে পারো তোমার হার্ট এই মুহূর্তে ফেল করতে পারে তোমার ব্রেন এই মুহূর্তে ফেল করতে পারে তুমি এই মুহূর্তে প্যারালাইসিস হয়ে যেতে পারো এই মুহূর্তে তোমার সব কিছু শেষ হয়ে যেতে পারে তুমি আজকে অর্থের উপরে অহংকার করছো তোমার বৃত্তের উপরে অহংকার করছো তোমার এইগুলো সব কিছু এই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে কি মনে করছো তুমি নিজেকে নিজেকে তুমি কি মনে করছো এই বলে অপরাধীদেরকে অপরাধীদেরকে এই বলে শাসাতে হবে তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসতে হবে যখন আল্লাহর পথে আসা শুরু করবে তখন তাদেরকে আশার বাণী শোনাতে হবে যে না তুমি নিরাশ হয়ে যেও না আল্লাহ তারা তোমাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছিলেন যে ইন্নাল ইসলাম আয়াদিবু মা কান কাবলাহ নিশ্চয়ই ইসলাম অতীতের সব পাপ গুলোকে একদম মিটিয়ে দেয় এতদিন বিভ্রান্তির বেড়া জালের মধ্যে ছিলেন জাহিলিয়াতের মধ্যে বসবাস করেছেন আজকে ইসলাম জানতে পেরেছেন বিশুদ্ধ ইসলামের সংবাদ পেয়েছেন আজকে আজকেই তবা করে চলে এসেছেন অতীতের সবগুলো অপরাধ আল্লাহ সুহান ও তালা ক্ষমা করে দিবেন সবগুলো অপরাধ আল্লাহ সুহান ও তালা ক্ষমা করে দিবেন মুমিনদের গুণ হচ্ছে এটা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিয়িন মুমিনরা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত কল্যাণের পথে তারা খুব দ্রুত ধাবমান হয় খুব দ্রুত তারা কল্যাণের পথে ধাবমান হয় এবং তারা আল্লাহকে ডাকতে থাকে অন্তরের ভিতরে ভয় ভীতি আশা আকাঙ্ক্ষা সব কিছু নিয়ে আশা আকাঙ্ক্ষা তার মনের ভিতরে ঢেউ খেলতে থাকে এবং ভয় ভীতি তার মনটাকে আরো দমিত করে রাখতে থাকে আল্লাহ বলছেন তারা সবাই আমাকে ভয় করে চলে এটা হচ্ছে মুমিনদের একটা গুণ তারা রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে তারা শেষদায় পড়ে রাতের আধারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে সুরাজ জুমার আল্লাহ তার বর্ণনা দিয়েছেন আম্মান ওয়া কারিতুন আনা আল্লাইলি সাজিদান ওয়া আখিরাত ওয়া রাব্বি আল্লাহ আযাবের ভয় করবে এবং আল্লাহর কাছে তার রহমতের আশা আকাঙ্ক্ষা পোষণ করবে কখন রাতের আধারে দাঁড়িয়ে রাতের আধারে সেজদায় পড়ে তার আল্লাহর কাছে কাজটি করবে আল্লাহ সুবহান ও তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ নিশ্চয়ই যারা ঈমান এনেছে নিশ্চয়ই যারা হিজরত করেছে নিশ্চয়ই যারা আল্লাহর পথে জিহাদ করে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ তারা সব সময় আল্লাহর কাছে দয়া আশা আকাঙ্ক্ষা করতে থাকে আশা আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করবেন এগুলো হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে মাজার পূজারি হয়ে যাওয়া থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মূর্তি পূজক হয়ে যাওয়া থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ইমানের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ আমাদের ইমানের পূর্ণতা দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের ইমানের শাখা প্রশাখাগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ইমানের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেন আল্লাহ আমাদেরকে সকল প্রকার কাবিরা গোনা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে সকল প্রকার কাবিরা গোনা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে তাকে যথাযথভাবে ভয় করার তৌফিক দান করেন আল্লাহকে যথাযথভাবে ভয় করে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার মা রেফত নসিব করেন আল্লাহ আমাদেরকে তার পরিচয় জানার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে তার পরিচয় জানার তৌফিক দান করেন আল্লাহর পরিচয় জেনে আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ তারা তাদেরকে সুস্থ দান করেন আমাদের নাইম ভাই খুব অসুস্থ দোয়া চেয়েছেন সবাই কাছে আল্লাহ তাকে শেফান কামিলান আজিলা দান করেন আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আমাদের কয়েকজন বন্ধু আছে এসে অসুস্থ অবস্থায় আল্লাহ তালা তাদেরকে সুস্থ দান করেন এক বোন জীবন থেকে নিরাশ হয়ে গেছে আল্লাহ তালা তার এই নিরাশাকে হতাশাকে আবার আশার আলোতে পরিণত করে দেন আল্লাহ তালা তাকে সুস্থ দান করেন আল্লাহ তালা তাকে কল্যাণের মধ্যে রাখেন আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন আল্লাহ আমাদের আইলমে বারাকাত দান করেন اللهم امين واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته